ولد صالح وجار صالح وبيت مؤسى رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام আজকের আমাদের এই মাসিক প্রোগ্রামে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা ও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দুধ ও সালামের পরে আজকে আমাদের যে বিষয়বস্তু আলোচনার যে বিষয় আল হায়াত উজ্জাউজিয়া আসাইদা যেটা আমরা বাংলায় সংক্ষিপ অনুবাদ করতে পারি সুখী সংসার বা সুখী দাম্পত্য জীবন আজকের এই বর্তমান যুগে এই বিষয়টির উপরে আলোচনা করার আজকে আমাদের যে উদ্দেশ্য সেটা নতুন করে নয় তবে বর্তমান বিশ্বে বর্তমান যুগে এই দাম্পত্য জীবন সুখী করার জন্য বা হওয়ার জন্য পৃথিবীতে আজকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে অনেক কিছুই পদক্ষেপ গ্রহণ করা হতেছে বা হচ্ছে তারপরও আমরা যদি পাশ্চাত্যের যাদের দিকে আমরা তাকিয়ে থেকে আমাদের জীবন ঘটতে অভ্যস্ত হয়ে অনেকটাই পড়েছি মুসলমান জাতি তারা কিন্তু চাচ্ছে সত্যিকারে এই দাম্পত্য জীবনকে বিনিশ করে দিতে দাম্পত্য জীবন বলে কোনো জিনিস থাকবে এই পৃথিবীতে আর বিশেষ করে কোরআন হাদিসের আলোকে এটাকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আপনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আজকাল আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ সত্যি যদি আজকে পাশ্চাত্যের দিকে আমরা দিকে দেখি তাহলে তাদের দাম্পত্য জীবনটা যেন দুই প্রান্ত থেকে দুইজন মানুষ একটি হোটেলের কক্ষে ভাড়া নিয়ে উঠেছে আপোষের মধ্যে নিজেদের ব্যক্তিগত কাজে এসেছেন এখানে কিছু সম্পর্ক হয়ে গেল আবার দুজনের সম্পর্ক সবাই শেষ আপন আপন উদ্দেশ্যে আবার আপন আপন গন্তব্যস্থানে চলে গেল ঠিক এই দুইটি মানুষের ক্ষণিকের যে সম্পর্ক এই সম্পর্কই আজকে পাশ্চাত্যের দেশের দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুগণ আজকে পাশ্চাত্যের দেশগুলিতে আমরা যদি দৃষ্টি দিই তাহলে দেখতে পাই তাদের সম্পর্কটা যার জন্য একটা যৌন যৌন ক্ষুধা মিটাবের জন্য যেন একটা সম্পর্ক যেটা আমাদের কোরআন এবং হাদিসের ইসলামের সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্নত আজকে তাদের দিকে যদি আমরা দেখি দেখতে পাওয়া যায় যে তাদের স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ চব্বিশ ঘন্টার মধ্যে হয় তো দু এক দুই তিন ঘন্টা অথবা সপ্তাহে একদিন তারপরও আপন আপন বন্ধু বান্ধব এবং বান্ধবীদের নিয়ে ব্যস্ত থাকে এই জন্য দেখা যাচ্ছে যে তাদের সপ্তাহে একদিন একটা টেবিলে বসে পারিবারিক টেবিলে বসে ডাইনিং টেবিলে বসে যেখানে ভালোবাসা সুখ শান্তি দুঃখ আপোষের মধ্যে একটা মত বিনিময় করার সুযোগ তাদের ঘটে না আজকে পাশ্চাত্যের দেশের কথা এই জন্য আমার ভূমিকা আমি নিয়ে আসতেছি তাদেরকে কিন্তু আমরা আজকে বড় মনে করি সত্যি যে মুসলিম জাতির দাম্পত্য জীবনের সুখ ও শান্তি কোরআন এবং হারিফের জীবনে গড়লেই রয়েছে এটা আজকে আমরা ভুলে গিয়ে তাদের দিকে দেখতেছি কিন্তু আজকে দেখা যায় যে তাদের মধ্যে শতকরা আপনার পঁয়তাল্লিশ জন ছেলে মেয়েদের জীবন মার সঙ্গে তাদের জীবন গড়তে তারা সুযোগ হয় না বরং কোন এক কারণে দেখা যাচ্ছে স্বামীর নাক ডাকে অথবা স্ত্রীর নাক ডাকে এই জন্য ডিভোর্স স্বামী স্ত্রীর কুকুরকে ভালোবাসে না বা স্ত্রী স্বামীর কুকুরকে ভালোবাসে না এই জন্যই তালাক তাহলে এটা কি তাদের দাম্পত্য জীবন এটা কি তাদের সুখ শান্তি জীবন এটাই কি সুখী সংসার হতে পারে আর যার ফলশ্রুতিতে সন্তানদের দুর্ভোগান্তে যে তাদের ছোট বয়সে শতকরা পঁয়তাল্লিশ জন শিশুকে মার কোল ছেড়ে দিয়ে একমাত্র বাবার সংসারে তাদের জীবন করতে হয় আর যার কারণে তাদের সংসারে সুখ কি জিনিস সন্তানরা কোনোদিন অনুভব করতে পারে না আজকে তাদের জীবনটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি চিহ্নিত প্রজাপতি এবং মৌমাছির মত প্রজাপতি এবং মৌমাছি যেমন যে কোন যে কোনো ফুলে ইচ্ছা করলে গিয়ে সেখানকার মধু পান করে ধারণ করে তাই তাদের ছেলে এবং মেয়েদের দাম্পত্য জীবন হচ্ছে যতই পূর্ব বৈবাহিক সূত্রে তারা এক জায়গায় হোক না কেন কিন্তু তারা যেন মৌমাছি যে কোনো ফুলে বসে তারা মধু আহরণ করতে পারে স্ত্রীও করতে পারে স্বামীও করতে পারে এই যে ফ্রি তাদের ফ্রি স্বাধীনতা দাম্পত্য জীবনের মধ্যে এটা তাদের নিয়েছে বিলম্বনা বিড়ম্বনা তাদের জীবনে অশান্তির দাবানলে তারা দাও দাও করে চলছে আর এই জন্যে আজকে আমাদের আলোচনা প্রয়োজন যে কি করে আমরা আমাদের দাম্পত্য জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে করতে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 পর্যায়ে রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে শান্তির আপনার সার্বিকভাবে শান্তি বিস্তারের একটা ব্যবস্থা করেছেন বন্ধুগণ শুধুমাত্র পুরুষ শুধু থাকলেই সেখানে শান্তি থাকে না আবার মেয়ে মানুষ থাকলে শান্তি থাকে না বরং আল্লাহ রব্বুল আলমী তিনি ব্যবস্থা করেছেন যে একজন পুরুষ এবং একজন মহিলার মাধ্যমে দুজনের সম্পর্ক পবিত্র সম্পর্ক গড়ে উঠবে বিবাহের মাধ্যমে এবং এর মাধ্যমে তাদের একে অপরের শান্তি এবং আমরা যদি বৈবাহিক যে দাম্পত্য জীবনের সব কর্মগুলিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার শেষ যেটা ফলাফল দাঁড়ায় সেটা হচ্ছে শান্তি এবং সুখ এই সম্পর্কে মহানবুল আলমীর সাদ হচ্ছে অমিন আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনী তোমাদের সব সহধর্মীদেরকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাই সালাম থেকে হাওয়া আলাই সালাতামের সৃষ্টি করা হয়েছে কেন যাতে করে পুরুষরা স্ত্রীদের কাছে গিয়ে নারীরা নারেরা নারীর কাছে গিয়ে তাদের সুখ শান্তিতে বসবাস করতে পারে তাদের জীবনের সর্বপ্রকার অশান্তিকে দূর করতে পারে এবং স্থিরতা অস্থিরতাকে দূর করে নিজের জীবনে স্থিরতা নিয়ে আসতে পারে সেই জন্যই মহিলাদের সৃষ্টির উদ্দেশ্য এবং স্বামী স্ত্রীর মধ্যে মহাকাবুল্লাহ আলমিন ভালোবাসা প্রেম প্রীতি এবং দয়া এবং মমতা সৃষ্টি করেছেন আল্লাহ আকবর আল্লাহ রবুল্লাহ আলমীর পরে বলছেন নিশ্চয় এই নিদর্শনের মধ্যে মহাকাবুল আলমিনের যারা যে জাতি চিন্তা ফিকির করে যারা গবেষণা করে যারা বিবেকবান যারা চিন্তা করতে পারে চিন্তাশীলদের জন্য রয়েছে কি নিদর্শন অনেকগুলি নিদর্শন রয়েছে আল্লাহ রব্লা এখানে আমাদের তাহলে লক্ষ্য করতে হবে যে দাম্পত্য জীবন সুখ এবং শান্তির জন্যেই এখানে অশান্তির জন্যে না তাহলে আমাদের এখানে আজকে আলোচনায় যেটা আসবে কিভাবে আমরা এই দাম্পত্য জীবনকে এই সুখ সুখ সুখ শান্তি এবং ভালোবাসার মাধ্যমে করতে পারব বন্ধুগণ যে কোনো জিনিস আল্লাহ রবুল্লা আলমী একটা নিয়মের মাধ্যমে করে থাকেন হঠাৎ করে একজন যুবক একজন যুবতীর দাম্পত্য জীবনে পদার্পণ করলেই হঠাৎ করে শান্তি নেমে আসবে সুখ নেমে আসবে না বরং এর জন্য কিছু করণীয় রয়েছে কিছু বর্জনীয় রয়েছে তাহলে আমরা আছি কিভাবে কি কাজ করলে কি কাজ বর্জন করলে আমাদের দাম্পত্য জীবন সুখীময় হবে বন্ধুগণ এর আগে একটি আপনাদের হাদিসকে স্মরণ করিতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাদাতুক না আদমকে আসবা বনে আদমের কল্যাণময় জীবন চারটি জিনিসের মধ্যে কয়টি চারটি প্রথমটি হচ্ছে জাউজাতুন সোয়ালেহা নেককার সৎ রমণী ওয়ালাদুল সালে সৎ সন্তান দুই তিন নম্বর যার সালে সৎ প্রতিবেশী বা পড়োশী অবাইতুল মোয়াসা অর্থাৎ বড় বা একটা চলাফেরার মতো স্বাভাবিক জীবন যাপন করার জন্য একটা বাড়ি ছোট্ট পরিসরে হলেও যে বাড়িটার মধ্যে চড়া ফিরা উঠা বসা সবকিছুর জন্য যথেষ্ট আজকে আমরা একজন নর এবং নারীর সম্পর্কের মাধ্যমে আমাদের বৈবাহিক সূত্র গড়ে উঠে যে সংসার গড়ে ওঠে সেটাই হচ্ছে দাম্পত্য জীবন এবং এটাকে সুখী করার জন্য আমাদের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপগুলির মধ্যে যারা অবিবাহিত আছে আমি প্রথমের আলোচনা তাদের জন্যই বেশি হবে এবং যারা বিবাহিত দাম্পত্য জীবনে যারা পদর্পণ করেছেন তাদের জন্য এর মধ্যে ফায়দা থাকতে পারে যেহেতু এর মাধ্যমে আমরা কিভাবে জীবন যদি ভুল করে থাকি কিভাবে আমরা নিজেদেরকে শুধরে দিতে পারব বন্ধুগণ এটাকে আমরা পাঁচটা স্তরে ভাগ করতে পারি দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্যে শান্তিময় হওয়ার জন্য মহাব্বত এবং ভালোবাসার ভিত্তিতে এই জীবনকে গড়ার জন্য আমরা পাঁচটা স্তর আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমটাই হচ্ছে আসাই ইলা বিনা ইহা অর্থাৎ কোরআন হাদিসের আলোকে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে আপনার এই জীবন গড়া শুরু করতে হবে এবং চেষ্টা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ইয়া মাশাবাব من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر واحسن للفرد ومن لم يستطع فعليه بالصوم فإنه له بجاء متفق عليه হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে যুবকের দল যারা যৌবনে পদার্পণ করেছ যারা নিজেদের ভবিষ্যৎ জীবনকে সুখী সংসার করার চিন্তা ভাবনা করছ তাদের মধ্যে যারা তাদের বাতের শক্তি রয়েছে অর্থাৎ যাকে তোমার ঘরে নিয়ে আসবে তার দায় দায়িত্ব পালন করার শারীরিক এবং অর্থনৈতিক এবং সামাজিকভাবে যার শক্তি তৈরি হয়েছে তারা বিবাহ করো তারা দাম্পত্য জীবন গড় কারণ এর মাধ্যমে আগাত দলিল বাসার এর মাধ্যমে তোমার চক্ষু নিচু হবে এবং তোমার লজ্জাস্থানকে তোমরা হেফাজত করতে পারবে আর যাদের ক্ষমতা নেই তারা রোজা থাকবে এর মাধ্যমে তাদের যে যৌন ক্ষুধা এটার কি করা হবে নিবারণ হয়ে যাবে বা এটাকে কন্ট্রোল করা যাবে বন্ধুগণ যখনই আমরা এই দাম্পত্য জীবনের কথা ভাবব তখন কিন্তু এটা খেলতামাশা না বরং উদ্দেশ্য থাকবে নিজেকে পুত্র পবিত্র করা এই দাম্পত্য জীবনের মাধ্যমে পূর্ত পবিত্র করা নিজের জীবনকে কন্ট্রোল করা এবং এর মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিনের যে প্রদত্ত বিধান সেই বিধানে আমার যৌন ক্ষুধা আপনার নিবারণ করার সেই সুন্দর এবং সেই ভালো পথ অবলম্বন এবং গ্রহণ করা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনাবি হুরাই রাজি আল্লাহ الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ثلاثه حق على الله عونهم তিন শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আরামিনের সহযোগিতা করা কি অত্যন্ত প্রয়োজন এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পাওয়ার কি হাকদার প্রথম আল মুকাজিবুল্লাদি ইউরিদুল আদা ওই দাস দাসী যারা তার মালিকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে প্রতি মাসে পাঁচশো বা ছয়শো করে দিয়ে আমি একদিন আজাদ হয়ে যাব এই ধরনের কন্ট্রাক্ট যারা করেছে এই ধরনের দাস দাসকে সহযোগিতা করা আল্লাহর জন্য এরা আল্লাহর কাছ থেকে এরা হাত দাস দুই নম্বরে ওই বিবাহকারী ওই যুবক যুবতী যারা দাম্পত্য জীবন গড়ে নিজেদেরকে পবিত্র ভূত পবিত্র রাখতে চায় এই ধরনের উদ্দেশ্য জানেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন আর তিন নম্বরে বল মুজাহিদি যারা আল্লাহর পক্ষে জাহাজের জন্য বাইরে হয়েছে তাদেরকে সহযোগিতা করা আল্লাহর পক্ষ থেকে কি হাফদার তারা এটি ইমাম তিরমিজি নাসাই এবং ইবনু মাজা বর্ণনা করেছেন ইহালিস তার ইসলাম হাসান বন্ধুগণ এই জন্যেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন যে বিবাহ করলে যদি পবিত্র উদ্দেশ্যে এবং নিজের যৌন ক্ষুধাকে পবিত্র এবং বৈধ পন্থায় একে নিবারণ করার জন্য যে বিয়ে করবে এই ব্যক্তির যেন ইমান পূর্ণ হয়ে গেল এই জন্য আল্লাহ রসুল বলছেন আনারাসিন আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي যখন কোন মানুষ বিয়ে করে আল্লাহ কোন বান্দা যখন এই ভালো উদ্দেশ্যে বিবাহ করে তখন যেন তার সে ইমানের অর্ধেক তার দিনের অর্ধেক পূরণ করে দিল বলেন সুহান আর বাকি থাকো বাকি আর অর্ধেক বাকি থাকলে এই বাকির মধ্যে অর্ধেকে আপনি এবার আল্লাহকে ভয় করেন তাহলে যেন ভারত দেশে বিবাহ অর্ধেক দিন পূরণ হয়ে যায় আর বাকি অর্ধেক থাকে বাকি আপনার এবার আপনাকে চেষ্টা করতে হবে তাহলে এই যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে আমাদের ইনশাআল্লাহ এই দাম্পত্য জীবন সুখী হবে আর যদি এই হয় যে মেয়েটা বড় সুন্দরী তাই এই বিয়ের মাধ্যমে কিছু টাকা পয়সা পাওয়া যাবে বা এই বিয়ে না করলে অনেক অর্থের ক্ষতি হয়ে যাবে বাইরে বিয়ের মাধ্যমে কিছুদিন একটু ফুর্তি করে নেওয়া আনন্দ করে নেওয়া এই যদি উদ্দেশ্য থাকে তাহলে দাম্পত্য জীবন সুখী হবে না তার উদ্দেশ্য হতে হবে যে বিবাহ আমার জীবনকে পবিত্র ভূত পবিত্র করা এই যদি উদ্দেশ্য থাকে তাহলে পরবর্তী দাম্পত্য জীবন সংসার সুখী হবে বন্ধুগণ এরপরে দ্বিতীয় যে পদক্ষেপ এটা হল প্রথম পদক্ষেপ অর্থাৎ নিয়তের ব্যাপারে যেন গন্ডগোল না থাকে নিয়ন্ত্রণে সুন্দর থাকে এবং ভালো থাকে দুই নম্বরে পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা সুখী সংসার করতে চাই দুই পক্ষ থেকে বর এবং কনেকে আপনার নির্বাচনের ব্যাপারে ভালো পন্থা অবলম্বন করতে হবে এবং এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হবে এটা যদি হয় পার্থিব জীবনের জন্য অনেক ডিমান্ড পাওয়া যাবে চৌধুরী সাহেবের মেয়ে আর মেয়ে বড় সুন্দরী বা এই বিয়ে করলে বড় চাকরি পাওয়া যাবে বিদেশে আসা যাবে এই ধরনের কোন উদ্দেশ্য না বরং এই এখতিয়ারটা এই চয়নটা বা এই আপনার নির্বাচনটা হতে হবে দিনের ভিত্তিতে চরিত্রের ভিত্তিতে এই জন্যে দুই পক্ষ থেকেই হতে হবে অনেক সময় দেখা যায় আমার এক বন্ধুর কথা আমি জানি মাসাল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে গিয়ে আর দিনের কথা না ভেবে মনে করেছিলেন যে আমি তাকে হেদায়ত করে দেবো হেদায়তের মালিক তো আল্লাহ ওই ধরনের সুন্দর দেখে এক মেয়েকে বিয়ে করার পরে দেখা গেল সারা জীবনেই তার আর শান্তির যে কি শান্তি যে কি সেটা আর খোঁজ করে সে এখন পর্যন্ত আমার জানা মতে পাই নাই এজন্যে দুই পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে যদি ভুল হয়ে যায় আর আপনি যদি কপাল মাটির মধ্যে একশোবার ঢুকেন তবুও আপনার দাম্পত্য জীবন সুখী হতে পারে না এজন্যে আল্লাহ রবুল্লাহ আলমী বলছেন আল খাবি খাবিসিন যারা তোমরা যারা খারাপ খারাপদের জন্য খারাপ মহিলার খারাপ পুরুষের জন্য ওয়াল খাবিজুল আল খাবিসা আর খারাপ পুরুষরা খারাপ মহিলাদের জন্যে ভালো মহিলারা তো পবিত্র মহিলারা কি ভালো পুরুষের জন্য এবং ভালো পুরুষরা ভালো মহিলাদের জন্য ভালো পুরুষ ভালো মহিলার জন্য ভালো মহিলা ভালো পুরুষের জন্য খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য খারাপ পুরুষ খারাপ মহিলার জন্য তাহলে আপনি যদি ভালো হন ভালোই ভালোই নির্বাচন করতে হবে এজন্যে নির্বাচনে যদি ভুল হয়ে যায় আপনি গান্দা ফুল লাগিয়ে গোলাপের আর রজনীগন্ধার সুগন্ধি পেতে চাইবেন এটা তো বড় নির্বুদ্ধিতার পরিচয় হবে এজন্যে গোলাপ ফুল নির্বাচন করতে হবে আপনাকে তার মধ্যে গোলাপের সেই সুগন্ধি রয়েছে গোলরামণির মধ্যে আপনার সেই গোলাপের চরিত্র রয়েছে এটাকে আপনাকে খোঁজ করে দিতে হবে এই জন্যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুলকাহুল মার আর বা মানুষ বিয়ে করে বা মেয়েদেরকে বিয়ে করা হয় মহিলাদেরকে চারটা গুণ দেখি কয়টা চারটা লিমা লিহা অর্থ সম্পদ কেমন আছে বিদেশ পাঠাতে পারবে কিনা শ্বশুর দিকে ডিমান্ড একটা গাড়ি হবে কিনা রঙিন ফ্রিজ রঙিন টিভি আর ফ্রিজ হবে কিনা ঘরের মধ্যে বলে হাসা বিহা বংশ দেখা হয় চৌধুরীর মেয়ে কিনা আর অমুক বংশের মেয়ে হলেই হয় আর কিছু দেখা দেখেই নেই বলি জামা আলিহা তিন নম্বরে সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে কি দেখে সৌন্দর্য দেখে মেয়ে সুন্দরী কিনা এই সৌন্দর্য কোথায় বিক্রি হয়ে গেছে এই সৌন্দর্য কোথায় ধ্বংস হয়ে গেছে এই সৌন্দর্য অন্যের কোন পুরুষের মনের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে কিনা এটা আর দেখা দেখি নাই বরং সৌন্দর্য যেহেতু সুন্দরী আর কিছু দেখা দেখি নাই চোখ বুঝে বিসমিল্লা বিসমিল্লা বুঝতে পেরেছেন চার নম্বরে চার নম্বরে দেখা হয় সুরা ফাতেহা জানে কিনা এদিকেই দিন মনে করি আমরা মা পড়ো দেখি সুরা ফাতেহা পড়তে পারো কিনা কোরআন পড়তে পারে কিনা এটুকুই যথেষ্ট কোরআনে পড়েছে কিনা ইসলামের কোন সাহিত্য চর্চা করে কিনা দিন সম্পর্কে কিছু জানে কিনা পর্দা কাকে বলে বুঝে কিনা স্বামী কাকে বলে জানে কিনা তার কি অধিকার আল্লাহর কি হাত দিন সম্পর্কে কোনো তার নলেজ আছে কিনা চরিত্র ভালো কিনা এর আগে কয়েকবার প্রেম হয়েছে না হয়েছে তার কোনো খবর নেই এখানে মনে রাখতে হবে চার নম্বরে যে জিনিসটি সেটি হল দিন এবং চরিত্র অন্য পড়ায় আছে কি আল্লাহ বলছেন ওয়াল খরুক ওয়াল খরুক এই জন্য আল্লাহ বলছেন পাড়াই কাবে জাতির ওয়াল খরুক তার এবার দিয়ামিন বা অন্য বর্ণায় বলছে চারটি থেকে বিয়ে করা হয় সুন্দর মাল থেকে অর্থ থেকে সম্পদ সৌন্দর্য আর দেখা হয় দিন থেকে তুমি যদি কল্যাণকর জীবন করতে চাও তুমি যদি সুখী সংসার করতে চাও তোমার দাম্পত্য যদি সুখ এবং শান্তির ভিত্তিতে করতে চাও তোমার সারা জীবন যদি তুমি সুখের যদি তুমি ইখাও দোল্লা খেতে চাও তাহলে তোমাকে ধর্মকে প্রাধান্য দিতে হবে চরিত্রকে প্রাধান্য দিতে হবে যেখানে চরিত্র হয়েছে যেখানে দিনদারি হয়েছে এটাকেই তোমাকে প্রাধান্য দিতে হবে তাহলে তোমার জীবন সৌন্দর্য হবে এই জন্যেই সুন্দর রমণী সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন আর দুনিয়া কুল্লু এই পৃথিবীর যত কিছু রয়েছে ছোট থেকে ছোট আর বড় তো যতই বড় হোক বলি আদম তোমার শান্তির জন্য সুখের জন্য তোমার উপকৃত মাতা বলা হয় যেটা বিনামূল্যে পাওয়া যায় কিসে বিনামূল্যে একদম সৎ রমণী এটা মূল্য দিয়ে ক্রয় করা যায় না আর মাল বলা হয় যেটা মূল্যের বিনিময়ে পাওয়া যায় আল্লাহ কি বলছেন মাতা এই দুনিয়াটা অনেক কিছু হয়েছে যার সব অনেক তুমি যেটাকে তুমি থেকে উপকৃত হতে পারো কিন্তু এই পৃথিবীর বুকে সবচেয়ে যার মাধ্যমে তুমি বেশি উপকৃত হতে পারবে যার মাধ্যমে বেশি শান্তি প্রশান্তি যার মাধ্যমে দয়া ভালোবাসা সুখ এবং শান্তির বাড়ি নিবিড় তুমি গড়তে পারবে সেটা হচ্ছে আলমার আতুসহা পবিত্র মহিলা যার চরিত্রের মধ্যে কোনো প্রকার কি নাই কলেঙ্কারী নেই যার চরিত্রের মধ্যে কোনো প্রকার কালো দাগ নেই এমন যদি মহিলা নির্বাচন করতে পারো এমন যদি তোমার লবণীকে নির্বাচন করতে পারো তাহলে তুমি সব দুনিয়ার শান্তি খান থেকেই তুমি ভোগ করতে পারবে দুনিয়ার সবকিছু একদিকে আর এইখান থেকে তুমি তোমার সব এবং ভালো মহিলা নারী থেকে তোমার জীবনের সর্বপ্রকার শান্তি এবং উপকার তুমি বয়ে আনতে পারবে এই জন্যে আল্লাহ রাসুল সাল্লাম অন্য এক হাদিসে বলছেন একজন মমিনা মহিলা তোমার স্ত্রী আখেরাতের সর্বকাজে তোমাকে সহযোগিতা করতে পারবে হাজরত উমার ফারুক রাজিয়াল্লাহ তারা তার যোগ্য সন্তান আবদুল্লাহ বিন ওমারকে বললেন আবদুল্লাহ তোমার এই স্ত্রীকে তালাক দিয়ে দাও আবদুল্লাহ বিন ওমার বাবার এই অর্ডার ফলো করলেন না হজরত কুমার রাজি আল্লাহ তালা আহ আল্লাহ রাসুলের কাছে সুন্দরী জামাই বিদেশে চাকরি করে আমেরিকায় প্রস্তাব এসেছে এই জামার ক্যারেক্টার সম্পর্কে খবর নেই মেয়ে তো আমেরিকা যেতে পারবে বাস আর দেখা দেখি নেই বরং ছেলের ব্যাপারেও দেখতে হবে এই জন্য আল্লাহ বলছেন যদি তোমাদের কাছে এমন ছেলের প্রস্তাব আছে যার চরিত্র যার দিন থেকে দিনের ধর্মের দিক থেকে খলুক ছেলের চরিত্র দিক থেকে ভালো তাহলে তার সঙ্গে বিয়ে দিয়ে দাও তাহলে পৃথিবীর বুকে বিরাট বিপর্যয় সৃষ্টি হবে বিরাট ফেতনা তৈরি হয়ে যাবে অর্থাৎ যদি ভালো মেয়েকে এবার অসাত এক ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন কি হবে অশান্তি হবে না আমার জানা মতে আমি জানি আমাদের পুরা বংশের মধ্যে সবচেয়েতে যে আমাদের চাচাত বোনটি সুন্দরী সুন্দরী বলা যেতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন ফার্স্ট ক্লাস এক ছেলে দাসবংশে চাকরি করতেন ছেলেও যোগ্য চাকরি করে সরকারি বড় সেখানেই বিয়ে দেওয়া হলো তারপরে ছেলে মেয়ে উভয় চলে গেলেন কোথায় আমেরিকায় কোন একটা কোর্স কমপ্লিট করার জন্য সেখানে গিয়ে ছেলে ছেলে চরিত্র যেহেতু ভালো না আমেরিকার ল্যাংটা পরিবেশে যা হওয়ার তাই হল প্রতিবাদ করতে গিয়ে আমি সংক্ষিপ্ত বলছি প্রতিবাদ করতে গিয়ে চেন আছে না এই চেন দিয়ে ওই সুন্দরী মেয়ের সমস্ত পিঠে পিঠের মধ্যে আঘাত করে সমস্ত পিঠের মধ্যে রক্তে জর্জরিত করা হয়েছিল যাই হোক অনেকদিন পরে স্বেচ্ছায় সেই মেয়ে বা ওই বন্তি স্বামীকে তালাক দিয়ে বা খোলা করে নিয়ে অন্য জায়গায় আবার বিয়ে হয়েছে দাম্পত্য জীবন এভাবে কদিন ফিরেছিল দশটি বছর আমি নিজে তার সঙ্গে সাক্ষাৎকার নিয়ে যেটুকু জানি যে এই দশটি বছরে একটা দিন সে শান্তি এবং সুখ কাকে বলে খোঁজ করে পায় না এই জন্য বন্ধুগণ ছেলের নির্বাচনের ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে ছেলে যেন অবশ্যই কি হয় দিনদার এবং ধর্মভীরু এবং তার চরিত্র যেন ভালো হয় এই জন্যে এই বিষয়টার আমি আলোচনা না দীর্ঘায়িত করে এটুকুই বলবো যে আমাদেরকে কি করতে হবে একজন সৎ রমণী নির্বাচন যদি করি সৎ ছেলে যদি নির্বাচন করি তাহলে দ্বিতীয় পদক্ষেপ ছিল আমাদের দাম্পত্য জীবন যদি সুখী করতে চাই সুখী সংসার যদি করার আমাদের আশা এবং আকাঙ্ক্ষা থাকে তাহলে অবশ্যই ছেলে এবং মেয়েকে নির্বাচনের সময় দিন এবং চরিত্রের ভিত্তিতে নির্বাচন করতে হবে অন্য কোন দুনিয়ার জৌলস দুনিয়ার অর্থ সম্পদ বা সৌন্দর্যকে প্রাধান্য দেওয়া চলবে না এরপর যে আর একটা হাদিফ না বলে পারলাম না বোখারি শরীফের হাদিফ আল্লাহ রাহুল সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসেছিলেন সুন্দর বেশ কাপড় চুপড় চেহারা শুরুতে সুন্দর একজন যুবক সেখান দিয়ে হেঁটে চলে গেল আল্লাহ রসুল বললেন এই যুবকটা সম্পর্কে সুন্দর মানুষটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলুন রসুল আল্লাহ যদি তার সে যদি প্রস্তাব দেয় বিবাহ নিঃসন্দেহে তার সঙ্গে বিয়ে নিয়ে দিতে হবে দিয়ে দিবে সে যদি কোন সুপারিশ করে সুপারিশ গ্রহণ করা হবে কোন কথা যদি সে বলে সবাই সেই কথা শ্রবণ করবে আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পরে আর একটা ফকির একেবারে গরিব যুবক সেখান দিয়ে চলে গেল আল্লাহ রসুল বলে এই যুবকটি সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলে রে ইয়া আল্লাহ সে যদি বিবাহ প্রস্তাব দেয় বিয়ে দেওয়া চলবে না যদি কোনো সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ হবে না সে যদি কোনো কথা বলে কেউ শুনবে না আল্লাহ রাসুল সাল্লাম বললেন হ্যাঁ এই গরিব যুবকটি যার সম্পর্কে তোমরা বললে তাকে কেউ বিয়ে দিবে না তার সুপারিশ কেউ গ্রহণ করবে না তার কথা কেউ শ্রবণ করবে না কিন্তু সে দিন না এই জন্যে আল্লাহর কাছে এই পৃথিবীর ভরে যদি স্বর্ণ দিয়ে মাপো এই পৃথিবীর বুকে সবচাইতে পৃথিবীকে ভরে যদি এক পাল্লায় রাখা হয় আর এই যুবকটাকে গরিব মিসকিনটাকে যদি একদিকে রাখা হয় সেটাই হবে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন লাহীন মেয়েদের একমাত্র সৌন্দর্যকে দেখে বিয়ে করো না এদের একমাত্র সৌন্দর্য যদি হয় এর মধ্যে দিন না থাকে তাহলে তোমাদের কি করবে কষ্ট দিবে তার এই সৌন্দর্যের বড়াই সৌন্দর্যের বড়াই তোমাকে অশান্তির দাওয়া নালে দাওয়া দাও করে চালাবে তোমার দাম্পত্য জীবন সুখী হবে না হ্যাঁ সৌন্দর্যের সঙ্গে যদি দিন থাকে মালিশ মালিশ বুঝেন তাল্লা করে ওরা আর তাদের অর্থ দেখেও বিয়ে শাদী করো না তাজা আমওয়ালুহুন আন তাদের অর্থ তাদেরকে পথভ্রষ্টে নিয়ে যাবে তোমাকে তোমা তার অর্থ দিয়ে অন্যায় পথে তোমাকে নিয়ে যাবে বুঝতে পেরেছেন কাজে এই অর্থ দেখেও বিয়ে করা যাবে না ওলা দিন তোমরা দিন দেখে বিয়ে শাদি করো একটা যদি কাদো কুৎসিত নাক আর কান কাটা মেয়ে হয় এটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম এবং প্রিয় যদি সে দিনদার হয় আল্লাহ একটা কালো করছে আল্লাহ রসুলের বর্ণনা লালাতুন খারমা খারমা বলা হয় যার নাকে এবং কানে কাটা দাগ বা ছিঁড়া পাটা নাকটা যদি কাটা হয় কেউ পছন্দ করতে চাবে না ঠিক না কানের মধ্যে খুঁত থাকলে কেউ পছন্দ করবে না সাউদা তারপরে আবার কুৎসিত কালো রাত দিন আফদাল যদি ধর্মভীরু হয় এর মধ্যে চরিত্র যদি ভালো থাকে সেটাই উত্তম বা হয় এই জন্য বন্ধুগণ আমরা যদি এই জন্য আল্লাহ বলছেন আমার ওয়াল মমিন মুমিনাতুন খাই রুমিন মুশ্রিকা একজন মমিন দাসী উত্তম একজন মুশ্রিক মহিলার চাইতে যাই হোক আমরা এখানে অবশ্যই নির্বাচনে দিনের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে চরিত্রের ভিত্তিতে যদি নির্বাচন করি তাহলে ওই স্বামী স্ত্রীর জীবন কি হবে জীবন সুখী হবে তাদের যা দাম্পত্য জীবন সুখীময় হবে এটাও এই পয়েন্টটাও অবিবাহিত ভাইদের জন্য যারা অবিবাহিত যদি একটু রেস্ট নিতে চান নিতে পারে এরপরেও আসতেছে তৃতীয় যেটা পদক্ষেপ সেটা হল হলো তাকদিমুল খিতবা এবার হল নির্বাচনের ব্যাপারে এবার প্রথম ছিল নিয়ত ঠিক করছেন দ্বিতীয় নম্বরে হল নির্বাচন কি হবে আমি একজন সতী রমণী চাই বা একজন সৎ স্বামী চাই উভয় পক্ষ থেকে ঠিক কিনা এবার যখন এই নির্বাচনে আপনি পৌঁছলেন তখন আপনাকে কি করতে হবে আপনার প্রস্তাব পাঠাতে হবে প্রস্তাব পাঠাবের ব্যাপারে মনে রাখতে হবে যে মানুষ এক একজন একা পছন্দ করে যেরকম আফ্রিকা কিছু বন্ধুদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল তাদের কাছে সবচেয়ে সুন্দরী মেয়েকে জানেন সবচেয়ে কালো যেটা সবচেয়ে কুসকুসে যে কালো মেয়েটা ওটা হলো ওদের কাছে সুন্দরী আমরা সাধারণত যেটা হয়তো ফর্সা তাকে সুন্দরী বলে অনেক সময় নির্বাচন করে থাকি তাহলে মানুষের পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে পছন্দের মধ্যে পার্থক্য রয়েছে এজন্যে এখন আপনাকে প্রস্তাব পাঠাতে হলে আপনাকে মনে রাখতে হবে প্রস্তাব দেওয়ার পরে আপনাকে মেয়ে নিজ চোখে দেখতে হবে অনেক সময় কিন্তু এই আমাদের দেশে আমি দেখেছি দাম্পত্য জীবন অশান্তি হওয়ার মূলে একটি কারণ বাবা মা যেটা করবে সেটাই আপনারা তো দেখছেন ঠিক আছে আমি আর কি দেখুন এখানে কিন্তু দাম্পত্য জীবন অসুখী হওয়ার জন্য বড় কারণ আমাদের দেশে হয়ে দাঁড়ায় এজন্য নিজে দেখতে হবে মেয়ে নিজে নিজ চোখে দেখতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন খাতাবা আদকুমুল মারআ ফাইন যখন তোমরা কেউ প্রস্তাব পাঠাবে বিয়ের জন্য তখন তোমরা মেয়েকে নিচোখে দেখার চেষ্টা করবে যেটা দেখলে তোমার কি হবে বিবাহের দিকে তোমার আকর্ষণ বেড়ে যাবে এবং সত্যি যদি নিয়ত ভালো থাকে ওই সময় নির্বাচনের সময় যদি দেখে অবশ্যই তার চোখে কোন একটা গুণ ভালো লাগবে যেই ভালোর কারণে যেই ভালোর কারণে তার বাকি জীবন সুখী বহাল হবে এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন হজরত মহির আবিন সাহা বলছেন যে কলা খাতাব তিমুরা فقال رسول الله صلى الله عليه وسلم هل نظرت إليها মগিরা বিন শোভা রাজি আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ইয়া রসুল আল্লাহ আমি বিবাহের প্রস্তাব পাঠিয়েছি একটি মেয়ের কাছে আল্লাহ রসুল বলেন তুমি কি দেখেছ তোলা দেখি নাই আল্লাহ রসুল বললেন ফান্দর ইলাইহা সেই মেয়েকে তুমি দেখো বাইনা কুমা এই বিষ আগে যদি আল্লাহ রসুল বললেন তুমি ওই মেয়েটিকে দেখো দেখলে কি হবে তোমাদের দাম্পত্য জীবন ক্ষণিকের জন্য হবে না বরং দীর্ঘদিনের জন্য হবে মহাপত এবং প্রীতির সঙ্গে হবে তাহলে এই সময় দেখে নেওয়াটা ভালো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন মানুষ এসে বলে রসুল্লাহ আমি একজন আনসারদের মেয়েকে বিয়ে করেছি আল্লাহ রসুল বলেন তুমি কি দেখেছ বলো না আল্লাহ রসুল বলেন পান্দুর ইলাইহা আনসারদের মেয়ে অর্থাৎ ওদের চোখগুলি কালো হতো না কম তারা বেশি ফসল অনেক সময় দেখবেন চোখটা কি কালো না হয়ে অন্য একটু লাল লালচে লালচে রঙের হয় এটা সৌন্দর্যের জন্য সৌন্দর্যের কি হয় এখানে সৌন্দর্যের কিছু কমে যায় আল্লাহ রসুল বললেন তুমি দেখো নাই কেন আনসারদের মেয়ের চোখে একটা ত্রুটি হয়েছে এটা হতে পারে যে তোমার জীবন সুখী হবে না তাহলে তিন নম্বর যেটা পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সেটা হলো নির্বাচন যখন হয়ে গেল আমি সতী এবং চরিত্রের ভিত্তিতে এবার প্রস্তাব দিলে আপনাকে সচক্ষে নিজ চোখে আপনাকে দেখতে হবে বাবার মার নির্বাচনের উপরে চলবে না বাবা মা বুড়ি মানুষ গিয়েছে আচ্ছা করে খাওয়াই দিয়েছে বাস খায় বলে আর মেয়ে দেখতে হবে না এই বাড়ির যে বাড়ির খাওয়া দাওয়া এত ভালো মেয়েকে আর খারাপ হতে পারে বুঝতে পারেন নাই আমার এক খারাপ খারাপ ভাই বাস্তব ঘটনা বলছি বিয়ে করবে তার কথা হলো আমি সুন্দরী মেয়ে বিয়ে করব। কি মেয়ে সুন্দরী দিনের ব্যাপারটা অত বেশি সে বুঝে না যাই হোক মেয়ে দেখতে যাওয়া ছেলের সাথে আছে ছেলে নিজে বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখতে গেছে এবং মুরব্বীরাও আছে মুরব্বীদের মধ্যে আপন চাচা দেওয়ান ফারেক কোনার ফারেক দেওয়ান মেয়ে দেখার আগে মেয়ের বাবা মাসাল্লাহ কারণ ছেলের বাবা বড় লোকের ছেলে যা খাওয়াতে হয় গ্রামের পরিবেশে খাওয়াইছে বলে আর মেয়ে দেখার দরকার নেই ছেলে বলে না মেয়ে দেখবো না মেয়ে দেখলে আমি বিয়ে করবো না ঠিক আছে তাহলে নিয়ে আসলে একটা দেখে ছেলে যখন দেখতেই চাই তবে আপনারা কনফার্ম বিয়ে এখানেই হবে গার্জিয়ানি গার্জিয়ানি কথা হয়ে গেল কি বিয়ে হবে ছেলে মেয়ে দেখার পরে পছন্দ না বাড়িতে এসে বাবার ভাই কিছু বলতেও পারে না চাকা দিয়ে এসে রিপোর্ট করেছেন মেয়ে খুবই সুন্দরী বুঝতে পেরেছেন খুবই ভালো দেখতে হবে না আর দেখার দরকার নেই ছেলে তো ভয়ে কিছু বলতে হবে না বাবা খুব রাগী মানুষ ছেলের এক ছোট ভাই আমার আমার ক্লাস ফ্রেন্ড ও গিয়েছিল মেয়ে দেখার জন্য এখন রাত্রেবেলা খেতে বসে সবাই ফ্যামিলি গ্রাম সকলেই গোল হয়ে খেতে বসেছে এখন বাবা জিজ্ঞেস করে ছেলেকে এই মেয়ে কেমন দেখেছো কথা বলে না তো ওই ছোট ভাইটা বলে আর ওই মেয়ে বিয়ে করা যায় নাকি কালো মেয়ে দেখতে ভালো না এটা ওটা অনেক কিছু দেখো তুই ছোট মানুষ কি বুঝিস ভালো মন্দির মেয়ে কোরআন পড়তে পারে তারপরে কি মকসুদুল মোমিন পড়াবে মেয়ে তারপরে কি রাহে জান্নাত নাকি একটা বই আছে ফেকার বই হ্যাঁ। রায় নাজাদ খতম করে দে এই তুই কি এই যত এই মানে অপু কামের এই ছেলেটা তোকে পাঠিয়ে এই বিয়েটা ধ্বংস হলো এরকম মেয়ে আমার ঘরে আমি চাই যাই তো শেষ পর্যন্ত এবার যে বর হতে যাচ্ছে নিজেই মুখ করল আমি সেখানে বিয়ে করব না আমার পছন্দ না আমি বিয়ে করবো আমার পছন্দ তোমাদের পছন্দ আমার প্রয়োজন বুঝতে পেরেছেন তাহলে ওই মেয়েটা যদি ঘরে নিয়ে আসা হতো তার জীবন সুখী হতো কক্ষই না বন্ধুগণ কয়েকদিন আগেও আমার এক ভাই আমার আমাকে শোনাচ্ছিলেন অনেক জায়গা জমি আছে খালাতো বোন যদি বিয়ে অন্য জায়গায় হয় তাহলে সব জমি যাবে গা এই জন্য নিজেরই ঘরে রেখে দাও বুঝতে পেরেছে রেখে দিয়ে কি হলো দুইজনের আর মিল হয় না এবার বাইরে পড়াও বাইরে দেশে আর থাকবো না বাইরে পাঠাও আমার কেন দেশ ভালো লাগে না দাম্পত্য জীবন সুখী না বুঝতে পেরেছেন আমার এক মামাতো বোন দেখতে অপূর্ব সুন্দর যুবক লম্বা চাওয়া স্বাস্থ্য রঙে রঙে সব দিক দিয়ে সম্পদের জন্য বিয়ে দেওয়া হলো একটা কালো মেয়ের সঙ্গে মেয়ের বাবা বিরাট বড় করে কিছু চামার যার আগে সবকিছুই দিল সংক্ষেপে বলছে একদিন কি হলো মেয়েকে শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসার পথে যাওয়ার আগে চাকু রেখে গেছে পাটের পাট খেয়ে বুঝেন না ছেলে কিন্তু মেয়েকে দেখে নাই বাবার উপরে ছেড়ে দিয়েছে আমার আপন মামাতোর ভাইয়ের ঘটনা বলতেছি এবার রাত্রিতে হাতে গেছে চব্বিশ ত্রিশটি নিয়ে এবার শ্বশুর বাড়ি দিয়ে খুশি মুখে মেয়েকে নিয়ে বাড়ি আসতেছে রাস্তায় বাড়ি মানে নিজের বাড়ি পৌঁছার মানে কটা কিলোমিটার আগে এবার বউকে সবাই দিয়ে বিসমিল্লা বুঝতে পেরেছেন মারতে পারে নাই যাই হোক মেয়ে শক্তিশালী ছিল ওটা ধরে নিয়ে হাতটা কেটে ফিরে আসলো আমি ওই যুবকের আমার ছোট কিন্তু কিছুদিনের জিজ্ঞেস করলাম মাইনুল হক কেন তুমি তাকে হত্যা করতে গিয়েছিলে বলো ভাই আমারে যেহেতু মুলি সাহেব বলে তুমি তো মুলি মানুষ কোরআন হাদিস ভালো বুঝো এই মেয়েটা আমাকে দেখতে দেয় নাই একে যখনই দেখি তখনই আমার মাথার আগুন পায়ের আগুন মাথায় উঠে যায় মনে হয় কখন একে খতম করব তা আজকে খতম করতে গিয়ে আমি খতম করতে পারলাম না যাই হোক এই ব্যাপারটা আমি শেষে পদক্ষেপ নিয়ে বললাম যে এটা নিহোজ করতে হবে একে শান্তি হবে না কোনদিন হত্যা হয়ে যাবে যাই হোক বন্ধুগণ এইভাবে যদি নিজে না দেখে দাম্পত্য জীবন অসুখী হওয়ার জন্য এটা মৌলিক একটি কারণ যে ছেলে নিজে কি করে না মেয়েকে না দেখে বাবা এবং গার্জেনদের উপরে ছেড়ে দেয় এ হল তিন নম্বর চার নম্বর চার নম্বর পদক্ষেপ আমাদের নিতে হবে সুখী সংসার করতে চাইলে এবার প্রস্তুতি গ্রহণ করতে হবে বিয়ের তো প্রস্তাব দিয়ে দিয়েছেন মাসাল্লাহ ভালো মেয়ে পাইছেন এবার টাকা পয়সা নাই সুন্দরী বড় লোকের মেয়ে ঘরে এসে কি দিয়ে ভাত খাবে কেমনি চলবে মোটরসাইকেল তো লইছেন মোটরসাইকেলের তেল কোথা থেকে আসবে শ্বশুর বাবাজি কি প্রতি সপ্তাহে চেক কেটে দেবেন নাকি তেল কেনার জন্য বিয়ের একা টাকা টাকা তবে সিগারেট খাওয়া হারাম না বইয়ের যে আপনার ইয়ে লাগবে কি বলে ওটা প্রশোধনী কিনার আর পয়সা নাই জীবন সুখী হবে হবে না এজন্য বন্ধুগণ প্রথমে আসতে হবে মোহর যেন বেশি নির্ধারণ করা নির্দিষ্ট করা না হয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন সবচাইতে ওই বিবাহটা বরকপূর্ণ যার মধ্যে কি হয় খরচের ব্যাপারটা কম হয় শ্বশুর বাবাজি বলে দিয়েছেন মাইক্রো ভাড়া না হলে আজকাল গ্রামগঞ্জেও বিয়ে হয় না আগে আমরা করতাম কি জানেন হ্যাঁ বরযাত্রী আমি অনেক অনেকবার গিয়েছি আমার জীবনে আমাদের গ্রামের বিয়ে হলে আমি বরযাত্রী থাকবই কারণ আমার বাবা যে ছোটখাটো নেতাজি দাওয়াত থাকবে আমার বাবা মাকে পাঠাবে ওই গরুর গাড়িতে চড়ে আটটা দশটা গাড়ি আর কি আনন্দে গরুর গাড়ি তাড়িয়ে তাড়িয়ে ওর আনন্দ হতো এখন মাইক্রো ছাড়া বিয়ে হয় না বুঝতে পেরেছেন এই জন্য বন্ধুগণ বিবাহ আসবাবপত্র আর বাসর ঘর সাজাতেই ফুলুস শেষ তাহলে কি সুখী হবে তারপর তৈরি হবে না এই জন্যে অর্থনৈতিক আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বিয়ে করার চিন্তা ভাবনা করেছেন সেই নামে একটা অ্যাকাউন্ট খুলে দেবেন অর্থনৈতিকভাবে শারীরিক কোনো যদি দুর্বলতা থাকে সেটা চিকিৎসা করে ঠিক করেন তিন নম্বরে হল জ্ঞানের দিক থেকে মানে দাম্পত্য জীবন কিভাবে সুখী হয় এটা কি করতে হয় বছর ঘরে কি করা প্রয়োজন পরবর্তী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করা দরকার সে কি চায় দুইটা জীবন নতুন দুই মা বাবার ছেলে দুই মেয়ে এবং সন্তান একাত্রিত হয়েছেন কি করলে ভালো কোনটা করতে হয় কোনটা করতে হয় না এমন কিছুই করলেন যে বাসর ঘরেই স্বামী স্ত্রীর সম্পর্ক বলে মেয়ে বলে ওই স্বামী আমি চাই না সকালবেলায় টেলিফোন বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও কোন জানোয়ারের সঙ্গে আমাকে দিয়ে দিয়েছ বুঝতে পেরেছেন এজন্যে বইপত্র পড়তে হবে দানপত্র যেমন কি কিভাবে করতে হয় বাসের ঘরে কি করতে হয় ইত্যাদি আপনাদের বিষয়ে আর বলতে চাই না সংক্ষেপে বলতে চাই শারীরিক অর্থনৈতিক মানসিক সামাজিক এবং আপনার জ্ঞানের দিক থেকেও আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই বিষয়ে যে সমস্ত কোরআন হানিস ভিত্তিক বই লেখা রয়েছে আরবি ভাষায় অনেক বই রয়েছে আমার জানা মতে তবে বাংলায় যে সমস্ত বই দু চারটা পড়েছি বাংলাদেশের গুলি অনেকগুলি যেগুলি কোরআন আদেশের ভিত্তিতে না যুবকরা পড়ে সেটাকে বাস্তবায়ন করতে গিয়ে জীবন সুখী হয় না এজন্য আপনাদের পড়ব কোরআন হাদিসের আলোকে যদি বই পান করবেন তাহলে একজন বিজ্ঞ আলেমের মাধ্যমে জেনে নেবেন জেনে নিয়ে ওইভাবে আপনার শিক্ষা গ্রহণ করে আপনার ভবিষ্যৎ জীবনে পা দেবেন তাহলে হবে আপনার সুখী জীবন এবার আর এখানে একটি কথা বলবো আল্লাহ রকুল আলম বলছেন মেয়েরা বা স্ত্রীরা তোমাদের জন্য খ্যাত এগ্রিকালচার এগ্রিকালচার মাঠ বুঝেন তো এগ্রিকালচার মাঠে আবাদ করতে হলে কত লেখাপড়া আজকাল রয়েছে বলেন দেখি বাংলাদেশের মাটিতে এগ্রিকালচার শুধু ইউনিভার্সিটি থেকে পাশ করলে এখনো চাকরি হয় জানেন কিনা এখনো কত প্রয়োজন রয়েছে অন্য ইউনিভার্সিটি মেডিকেল কি বলে আপনার ঢাকা মেডিকেল থেকে শেষ করলেও চাকরির অনিশ্চয়তা আপনার নিশ্চয়তা নেই কিন্তু এখনো বর্তমানে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করলে চাকরির অভাব নেই তাহলে এই বিষয়টা বিরাট আল্লাহ রব্বুল আলম বলছে এটা এগ্রিকালচার একটা বিষয় তার এই বিষয়কে তোমার লেখাপড়া করতে হবে জানতে হবে এজন্য আসুন আমরা এই বিষয়টা অনেকেই আছে এতই অভিজ্ঞ অতই মূর্খ এই বিষয়ে কিচ্ছুই জানে না এজন্যে প্রথম রাত্রে সুখী জীবন গড়ার বড় আশা বাঁধলেও সেদিনেই তাদের ঘর সংসার চুরমার হয়ে যায় খান খান হয়ে যায় এরপরে সময় অনেক হয়ে গেছে আজকে আমরা আলোচনা করতে দেরি করে ফেলছি এরপরে যখন নিয়ত ভালো আছে নির্বাচন দিন এবং চরিত্রের ভিত্তিতে দেখে শুনে চয়েস করে পছন্দ করে এবার টাকা পয়সা এবং সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে এবার আপনার মনের মানুষটাকে যখন ঘরে নিয়ে আসলেন আপনার লাইফ পার্টনারকে যখন ঘরে নিয়ে আসলেন আপনার জীবন সঙ্গীকে সঙ্গিনীকে যখন ঘরে নিয়ে আসলেন এবার আপনার কি করা প্রয়োজন এই বিষয়টা আমি পয়েন্ট ভিত্তিক কিছু বলবো আলোচনার সময় হবে না যদি এখানে আমার নোটে অনেক কিছুই রয়েছে যেটাকে বলা হয় ফসনুল মহাশালা অর্থাৎ প্রথম এটা হলো পাঁচ নম্বরে যেটা পয়েন্ট আমাদের পদক্ষেপ যে স্বামী স্ত্রী আপোষের মধ্যে একে অপরের জিন্দগি করতে হবে সুন্দরময় ব্যবহার এবং চলাফেরা উঠা বসা ভুল বুঝাবুঝি যেন না হয় আপোষের মধ্যে চলাফেরাটা উন্নত মানের হতে হবে এবং এর আগে আপনাদের মনে রাখতে হবে যে মেয়ে জাতি যারা হাড্ডি থেকে এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তৈরি করেছেন কি হাড্ডি থেকে যারা হাড্ডি থেকে অর্থাৎ এদের চারিত্রিকভাবে এদের ন্যাচারালি ভাবে একটা ট্যাবও রয়েছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রসুলের বাণী যদি এটাকে তুমি সোজা করতে যাও একবারে ভেঙে যাবে আর ভেঙে যাওয়া মানে ডিভোর্স তালাক তবে এই বাঁকা নিয়ে যদি তুমি করেন বই পত্র দিন বুঝান রাগের সময় আপনি সবুর করেন ইত্যাদি পরবর্তীতে আলোচনা আসতেছে তার অধিকার সম্পর্কে তার হাত সম্পর্কে সচেতন হন তাহলে এটা অবস্থাতেই তাকে নিয়ে আপনার ঘর সংসার সুন্দর এবং সুখী হবে আর যদি একেবারে বলেন না সোজা করে ছাড়ুন তাহলে তোরে আমি রাখুন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর ভেঙে যাওয়া মানে এক তালাক দুই তালাক তিন তালাক বাপের বাড়ি না বুঝলেন নাই বুঝতে পেরেছেন এই জন্যে আল্লাহ রব্বুল আরামিনের স্বাদ হচ্ছে তোমরা মেয়েদের সঙ্গে কি করো ভালো ব্যবহার করো ভালো চরিত্র তাদের সঙ্গে ভালো কি করো চলাফেরা এবং উঠা বসা সুন্দরময় করো তাহলে তোমাদের জীবন কি হবে সুখী হবে আর একটা কথা মনে রাখতে হবে যে মেয়েরা বড় খেতনা কে বড় খেতনা আল্লাহ রাসুলের বাণী মা তার তো বা আলী খেতনাটান আবার আলা রিজা আলী আমার অবর্তমানে তোমাদের কাছে পুরুষদের জন্য সবচাইতে বড় ফেতনা পরীক্ষার জিনিস কি মহিলা জাতি তোমার স্ত্রী তোমার সহধর্মী তোমার অর্ধাঙ্গানী এ বড় ফেতনা তাহলে আপনাকে প্রথম কথা মনে রাখতে হবে বাঁকা এই কথাটা ভুলে গেলে হবে না এই মৌলিক কথাটা মনে রাখতে হবে যখন আপনি সংসার শুরু করবেন বাঁকামো থাকবেই দুই নম্বরে মনে রাখতে হবে এই স্ত্রী আপনার জন্য ফেতনা পরীক্ষা আপনাকে অকল্যাণের দিকে নিয়ে যেতে পারে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে এই কথাটাও ভুলে গেলে চলবে না তিন নম্বরে মনে রাখতে হবে আপনার লাইফ পার্টনার আপনার অবিচ্ছন্ন সঙ্গী কথা আপনাকে ভুলে গেলে চলবে না চার নম্বরে মনে রাখতে হবে দায়ী দায়িত্ব আর রিজাল কাওয়া একে পরিচালনা করার দায়িত্ব কার আপনার পরিচালনার দায় দায়িত্ব তার হাতে দিলে শান্তি কি হবে বিদায় দিবে এই চারটি মৌলিক কথা আপনাকে মনে রাখতে হবে যদি আপনি দাম্পত্য জীবন সুখী করতে চান এক নম্বরে বাঁকা মাবনরাও রান করবেন না যেহেতু আল্লাহ এটা পানি হ্যাঁ ওইভাবে আল্লাহ রসুল বিদায় হজে বলছেন আমার উম্মা আমার সাহাবাহিক রাম জেনে রাখো মেয়েদের ব্যাপারে তোমরা ভালো গ্রহণ করো তাদের আমানতের সঙ্গে তাদের গ্রহণ করেছো তাদের হাত আদায় করবে ইত্যাদি ইত্যাদি যাই হোক তাহলে এই কয়েকটি কথা যদি আমরা মনে রাখি তাহলে আমরা এবার প্রথমে যাই যখনই আমরা এই কয়েকটি মৌলিক কথা মনে রাখলাম প্রথমে আমাদের কি করতে হবে একে অপরের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে শারীরিক যে চাহিদা একে অপরের কাছে সামাজিক যে চাহিদা একে অপরের কাছে অর্থনৈতিক যে একে অপরের কাছে চাহিদা মা বোনরা তার স্ত্রী তার স্বামীর মর্যাদা তার অর্থ তার সম্পদ তার ছেলে মেয়ে তার সবকিছু যে তুমি হেফাজত করবে তার লজ্জাস্থানের হেফাজত করবে ঠিক ওইভাবে মহিলাদেরকেও স্বামীকে তার কথা মতো চলতে হবে তার যে প্রাপ্য সেটা আদায় করতে হবে একে অপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা খেয়াল রাখতে হবে এমনও দেখা যায় ওই অফিস থেকে এসেছে ঘেমে ঘুমে আর গোসল হাত না করে ঘাম নিয়েই স্বামীর স্ত্রীর ঘরে গিয়ে ঢুকলো যে গন্ধে শয়তান হয়ে যায় কি সুখী হবে মুখে এতই দুর্গন্ধ ব্রাশ করার কথা নেই মিসওয়াক কাকে বলে জানেই না মুখ দিয়ে কথা বললে দুর্গন্ধ আসে কি সুখে শান্তি হবে তাহলে এটা হাত একে অপরের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া একে অপরের জন্য সাজগজ করা আব্দুল আব্বাস আমি বলছেন আমি আমার স্ত্রীর জন্য ওইভাবে সুন্দর হয়ে সাজতে চাই যেভাবে আমি কামনা করি আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করে থাকুক প্রতিটি স্বামী চায় তার স্ত্রী সেজে গুজে তার জন্য থাকুক চাই কিনা তাহলে প্রতিটি স্ত্রীও চায় আমার স্বামী আমার জন্য নতুন নতুন সুন্দর কাপড় পরুক জামা পরুক আর যেটা পছন্দ করে সেটা করুক ঠিক কিনা এই জন্য একে অপরের হাত সম্পর্কে আজকে আমি মেয়েদের বা মা বোনদের হাত সম্পর্কে আলোচনা করতে চাই না অন্যদের সময় হলে আলোচনা করব আজকে এই পাশ্চাত্যে যুগে আজকে আধুনিক যুগে মা বোনদের হক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশ আজকে মা বোনদেরকে রাজপথে নামিয়ে মিছিল করে তাদের হাত আদায় করার জন্য তাদেরকে রাজপথে নামিয়েছে বলবো মা বোনেরা আপনাদের হাত প্রদান করেছে ইসলাম প্রদান করেছে কোরআন প্রদান করেছে আল্লাহ আল্লাহ রাসুল হাত জেনে নিন তারপরে আপনার স্বামীর কাছে সেই প্রাপ্য বুঝে নিন আজকে শুধু সমাধিকার নয় বরং বলবো মা বোনদেরকে পুরুষদের চাইতে অনেক অনেক করে বেশি অধিকার দান করেছে কে ইসলাম কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রাসুল সে অধিকার সম্পর্কে আমরা সচেতন না হওয়ার কারণে আজকে আমাদের নিয়ে আমাদেরকে নিয়ে পাশ্চাত্যের দেশ বিভিন্ন সংগঠন আজকে আমাদেরকে নিয়ে ছিনিমিনি কেড়ে মা বোনদের শান্তিকে মা সুখকে মা অধিকারকে হরণ করতেছে কিন্তু আজকে আমরা না জেনে হরতালিকায় গা ভাসিয়ে দিয়ে রাজপথে আমাদের শান্তি খোঁজ করছি কখনই সেই শান্তি সেখানে খোঁজ করে পাবেন না আসুন কোরআন হাদিসের আলোকে শান্তি বুঝে নেন এবং সেটা চেয়ে এবং সেটার অধিকার আপনার আদায় করে নিন তাহলেই হবে আপনার শান্তির জীবন ইনশাআল্লাহ তাহলে এক নম্বর হল আপোষের মধ্যে সম্পর্ক সুন্দর করার জন্য আপোষে ভালো সম্পর্ক করার জন্য একে অপরের অধিকার সম্পর্কে সচেতন হওয়া দুই নম্বরে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো ব্যবহার করতে গিয়ে আল্লাহ আল্লাহ বলছে ওয়াশের নাবিন মারু ওলাহুল নাবিসুল্লাহ আলাই নাবিন মারু তুমি যেরকম পুরুষ তুমি চাও তোমার স্ত্রী ভালো ব্যবহার করুক সেও চায় আমার সঙ্গে আমার স্বামী ভালো ব্যবহার করুক তাহলে একে অপরে অপরের সঙ্গে ভালো ব্যবহার করতে অবশ্যই হবে এজন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ স্বামী স্ত্রী খেলাধুলা যে কোনো খেলা যেটা বৈধ খেলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মা এসার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলেন কিন্তু কি প্রতিযোগিতা দৌড় মা এসা বলছেন যে মা রসুল فسابقته فسبقت على رجلي فلما حملت اللحم سابقته فسبقني قال هذه بتلك السبقة الله أكبر মায়েশা বলছেন যে যুদ্ধে আমরা গিয়েছিলাম বাইরে বাড়ির কথা না বাইরে তাল্লা রসুলের সঙ্গে দৌড় প্রতিযোগিতা পায়ে হেঁটে তা আমি তখন শরীর আমার হালকা ছিল আমি ফার্স্ট হয়েছিলাম রাসুল আমার সঙ্গে দৌড়িয়ে পায়ে নাই যখন আমি মোটো হয়ে গেলাম তখন আল্লাহ রসুলের সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতায় আমি হেরে গেলাম রাসুল ফার্স্ট হয়ে গেল হয়ে গেলেন আর আল্লাহ রসুল বললেন আয়সা ওই যে আমাকে হারিয়েছিলে আজকে সেটার প্রতিশোধ সমান সমান হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার কিভাবে রাসুল সাল্লাহ সাল্লাহ সঙ্গে এই ধরনের খেলা করতেন দৌড় প্রতিযোগিতা করতেন বাড়ির মধ্যে টেনিস খেলতে পারেন ব্যাডমিন্টন খেলতে পারেন যদি আপনার জায়গা থাকে যেরকম খেলা নিজেকে দুজনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মায়েশালাদি আল্লাহ তার আনহা তার অল্প বয়সে বিয়ে হয়েছিল রাসুলের সঙ্গে সাত বছরে বিয়ে হয়েছিল নয় বছরে ঘর সংসার মা আয়সা ওই যে এখনকার পুতুল নিয়ে খেলে না মেয়েরা এ ধরনের পুতুল নিয়ে আর সঙ্গী সাথীদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে খেলতে একজন আল্লাহ রসুল এসে দেখে ওই বান্ধবীরা নিয়ে খেলতেছে তো আল্লাহ রসুলকে দেখে সবাই ভেঙে যাচ্ছে আল্লাহ রসুল সকল বলে দাঁড়াও যাও আয়সার সঙ্গে খেলো তোমরা আয়সার সঙ্গে খেলো তাহলে শুধু নিজে খেলতেন না বরং তার সমবয়সী সাথীদের দিয়ে খেলাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদের নবীর মধ্যে হাবাসীরা অর্থাৎ নিগ্রহরা খেলাধুলা করতেছিল যুদ্ধ প্রশিক্ষণ মুসলিম আওয়ামী যুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র ছিল আপনারা জানেন সেটাই পার্লামেন্ট সেটাই সবকিছু মা আয়সা রাজালানা বলছেন যারা দিয়ে আল্লাহ রসুল দেখতেছিলেন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মা আয়সা বলছেন তুমি কখন আমার উপর রাগ করে থাকো আর কখন তুমি আমার সন্তুষ্টি থাকো আমি কিন্তু বুঝতে পারি আয়সা বললেন আয়সা রাজি বললেন মিনাই না তার বোঝালে খেয়ার আল্লাহ কেমনি আপনি বুঝতে পারেন যে আমি কখন রাগ করে থাকি আর কখন আমি আপনার উপর সন্তুষ্টি থাকি দেখেন কিভাবে খেয়াল করছেন অবস্থার পরিবর্তন করতেন আল্লাহ রসুল বললেন ইদা কোন ইদা কোন আইসা যখন তুমি আমার সন্তুষ্টি থাকো যখন আমার খুশি থাকো তখন তুমি বলো আল্লাহ মোহাম্মদের প্রভুর কথম মোহাম্মদের রবের কথম আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি বলো ইব্রাহিমের প্রভুর কসম আমার নাম তুমি উল্লেখ করো না হ্যাঁ মা এটা বলতেন মা এটা বলতেন সত্যি আপনি আমি কখন রেগে থাকি আর কখন সুখে আপনার উপর সন্তোষ থাকে আপনি ঠিক করেছেন উল্লেখ করি না কিন্তু এর মানে এই না যে আপনার ভালোবাসা আমার অন্তর থেকে আমি শূন্য করে দিই হয় তাহলে স্বামী স্ত্রী একে অপরে কোন সময় রেগে থাকে কোন সময় ভালো কোন সময় মন্দ এটা নিজেকে আজ করবে এবং এটাকে একে অপরের সঙ্গে থাকলেই বুঝতে পারবে এরপরে তিন আরেকটা হচ্ছে চার নম্বরে যে কষ্ট যদি দেয় স্বামী স্ত্রীকে দেখ অথবা স্ত্রী স্বামীকে কষ্ট অনেক সময় উল্টা ভুল বুঝাবুঝির জন্য কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে কষ্ট দিতে পারে কিন্তু এ সময় ধৈর্য ধারণ করতে হবে হজরত উমার ফারুক রাজাল্লাহ তারা হোক সাথে তার আমলে এক মানুষ তার স্ত্রী সম্পর্কে অবজেকশন জানানোর জন্য এসেছে হজরত উমারের বাড়িতে দরজা খটখটায় শুনতে পাই যে হজরত উমারের স্ত্রী হজরত উমারের উপরে ভারী রাগ প্রচন্ড রাগ হয়েছে শুনতে পাওয়া যায়নি কিনা দরজার কাছে বললো হাই সর্বনাশ হজরত উমারের পরে যদি তার স্ত্রী রাগ করার উমার চুপ করে বসে আছে কোনো সাহস পাওয়া যাচ্ছে না জানি আমি কে আমার হয়ে গেছে উত্তর ডক্টর নাই ঠিক আছে মাঝে মধ্যে রাতে রাত করে এটাই স্বাভাবিক তাহলে তোমার তাড়াতাড়ি দরকার করে বলে কে তুমি চলে যাচ্ছে কেন শোনো বলে আমির আমি উত্তর পেয়ে গেছি যে জন্য এসেছিলাম আমার উত্তর হয়েছিল কি হয়েছে বলে আমার স্ত্রী এরকম আমার উপরে রাগারাগি করে মাঝে মধ্যে আমি অসহ্য হয়ে আপনার কাছে অবজেকশন জানাবের জন্য এসেছি তা আপনার অবস্থা দেখে বুঝলাম যে না এরকম স্বাভাবিক নেই মানুষের ওই যে আগে বললাম বুঝতে পেরেছেন তো বুঝতে পারেন নাই এই জন্যে চলে যাচ্ছি বলে দেখো তারা আমাদের পাঠশান করে কাপড় চুপড় ধুয়ে দেয় ছেলে মেয়ে লালন পালন করে ইত্যাদি করে অনেক কিছু কাজ করে আমরা তো বাইরে করি অনেক কিছু এ একটা ছোট্ট পরিসরের মধ্যে থাকে এদের মূল ফ্রি করার জন্য বাইরে ঘুরতে পারে না এই জন্য এটা স্বাভাবিক তোমাকে মেনে নিতে হবে আল্লাহ একবার দেখেন হজরত উমারের নিশ্চুপ থাকা করেছে ভালো কথা চলে ভালো অবস্থায় যখন হবে তখন বুঝিয়ে বলে তুমি যে রাস্তা করতে ছিল ভালো না ঠিক না এইভাবে বলা উচিত এইভাবে যদি একে অপরের যদি সম্পর্কে আমরা কি করে থাকি একটা হাদিস আপনাদের না শুনতে পারলাম না আল্লাহ রসুল বলছেন যে যদি তোমাদের কোন একটা চরিত্র পেয়ে তোমরা দুঃখিত দুঃখ হওয়া রাগ হয়ে যাও রাগান্বিত হয়ে যাও তুমি স্ত্রী থেকে তোমার স্ত্রী থেকে তো দেখা যাবে যে পুরো আর একটা ব্যবহার করবে যার ফলে তুমি খুশি হয়ে যাবে তাহলে ওটাই ধরে আসে কেন অপেক্ষা করো যেই কারণে যেই কারণে তুমি রাগ হয়ে গেছো এমন একটা ব্যবহার তোমার সঙ্গে করবে যার ফলে আবার তুমি আনন্দ পেয়ে যাবে ঠিক স্বামীর ব্যাপারেও তাই এই জন্যে একটা যদি খারাপ ব্যবহার হয় তার একটা তো ভালো হতে পারে বিশেষ করে মনে রাখতে হবে এরপরে যেটা যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার এবং খুব নরম ব্যবহার কর্কশ পেয়ে যাবেন না বাইরে যখন যাই মাসাল্লাহ বিলাই বিলাই বুঝে বিরাট আর বাড়িতে ঢুকলে আহ সিংহবাদ বুঝতে খারাগা একটা হাদিসে আছে যে আমার স্বামী যখন বাইরে যায় তখন বিড়াল খেয়ে যায় আর বাড়িতে যখন আসে তখন এখন সিংহবাদ হাতে লাঠি বুঝলেন নাই এমনটা হলে হবে না এই জন্য আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে পাক্কা মমি ওই ব্যক্তি যার চরিত্র ভালো এবং আহলি আর পরিবারের সঙ্গে স্ত্রীর সঙ্গে সহধর্মের সঙ্গে অত্যন্ত নরম ব্যবহার করে এখানে চড়াচড়ি করে না মেজাজ দেখায় না মেজাজ বাইরে দেখাও পুরুষ মানুষের সামনে দেখাও এই আমার বোনের সঙ্গে কেন এত মেজাজ এই মেজাজ দেখা চলবে না এই জন্য বন্ধু মনে রাখতে হবে আপনি ভালো না বন্ধু এই সার্টিফিকেট কার কাছে স্ত্রীর কাছে দুনিয়ার মানুষ যদি পৃথিবীর মানুষ যদি বলে লোকটি ভালো আর যদি আপনার হোম মিনিস্টার বলে না ভালো না তাহলে ভালো নাই সার্টিফিকেট হবে এই জন্য আল্লাহ হোসেন বলছেন কি বলছেন খেয়ারকম খেয়ারকম লিসাইহীন তোমার স্ত্রীর কাছে যারা ভালো সেই তো ভালো সার্টিফিকেট আপনার সহধর্মীর কাছে যদি বলে ভালো তো ভালো আর যদি বলে মন্দ মন্দ তো মন্দ আপনি যতই নিজেকে ভালো পরিচয় দেন আপনার ভালো হবেন না এই জন্য মধ্যগত মনে রাখতে হবে যে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার এবং নরম হ্যাঁ নরম ব্যবহার করতে হবে এরপরে যেটা আছে সেটা হলো কি একে অপরের সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর যাই আছে হ্যাঁ বিদেশ থেকে গিয়েছে সে হয়তো টাকা বেশি ছিল না অবস্থা তো বুঝতেই পারছেন চাকরি বাকরি বুঝেন নাই গলার হাতটা হয়তো একটু ছোট হয়ে গেছে আর শুরু করে দিলেন তাই তো মুশকিল ভাবছেন এবার এত কষ্ট করে হ্যাঁ ওভার ডিউটি করে কোম্পানির ডিউটি ষোলো ঘন্টা তারপরও বাইরে কাজ খোঁজ করেছি এরপরে এই হাত নিতে পেরেছি এই জন্য এই বন্ধুকে মনে রাখতে হবে আল্লাহ বলছেন লাইন সাকার তোমরা দিয়ে জানবে ওরা এই কাফার তুমি না আগামী না করি শুক্রিয়া যদি আদায় করো আরো পাবে ঠিক কিনা এটা আল্লাহর নিয়ম আল্লাহর নিয়ম শুক্রিয়া আদায় করলে আরো বেশি দিবে আর পুকুরি করলে বন্ধ হয়ে যাবে আঘাত কত নেমে আসবে তাহলে মানুষের নিয়মটা কি হওয়া উচিত এই জন্য আল্লাহ রসুল বলছেন লায়াসকুল্লাহ আমার লায়াসকুল্লা যা মানুষের সুখে আদায় করে না সে কি করে না আল্লাহর সুখে আদায় করে না কিছু এক শ্রেণীর মহিলা রয়েছে যারা জান জাহান নামী স্বভাব কি স্বভাব মামলা রাগ করবেন না জাহান নামী স্বভাব কথা কোন হালদিন মাঝি তোরা তা করছেন যার আছে নাকি জাহান নাম বলবে আরো আছে নাকি শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী আল্লাহর পা জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন জাহান্নাম বলবে সব সব সেই চার লাগবে না এক শ্রেণীর মহিলা আছে যতই স্বামী দেখ না কেন বলবে হাইবিন মাসির আর নাই তুই দেখি ভালো হয় নাই এটা ওটা ঈদের বাজারের খবর তো জানেন ঈদের দিন সুখ শান্তির দিন হ্যাঁ একে অপরে ভালোবাসার দিন আর সেদিন ঝগড়া ছাড়িনি এত কম দামের শাড়ি কেন এই রং কেন এটা কেন ওইটা কেন সারা জীবনই এটা এই জন্যে আল্লাহ রসুল বলছেন যে আমি জাহান নামে বেশি করে দেখে আসলাম মহিলাদের সংখ্যা বেশি হ্যাঁ? মহিলারা জিজ্ঞেস করলেন কেন ইয়ারসুল্লাহ বললেন করোনার আসিরা স্বামীদের কি করে কৃতজ্ঞতা প্রকাশ করে না শুধু অকৃতজ্ঞতা তোমার বাড়িতে এসে একটাও ভালো শাড়ি না যত ভালো শাড়ি বাবার বাড়িতে যখন তখনই পড়েছে আর তোমার বাড়িতে আমি ভালো শাড়ি খোঁজ করে পাই নাই বুঝতে পেরেছেন সেই জন্যে মহিলারা বিশেষ করে মহিলার সঙ্গে একে অপরের সুক্রিয়া আদায় করতে হবে এই জন্যে আমাদের সুক্রিয়া আদায় যদি না হয় তাহলে মনে রাখতে হবে যেই মহিলাদের চরিত্র শুক্রিয়া আদায় না ওই জাহান নামের চরিত্র তারা যেন নিজের হাতে তালাক নামের কবর স্মরণ করল তালাক নামের খবর খবর বুঝেন তো তালাক নামের খবর অর্থাৎ বিভক্ত তো ঘুরে যাচ্ছে ভালো লাগে না তোমার ঠিক আছে যখন ভালো লাগে না মাছ তালা আমার চলে যাও দেখি না সেই জন্যে একে অপরের স্বামীকেও মনে করেন তরকারি পাঠিয়েছে যাই পাখি তোমার সাল্লাহ খুব সুন্দর হয়েছে যদি বলে এই তোমার পাখি আমি কোনদিন মজা পেলাম না সুক্রিয়া হবে না সেটা বাড়ির শান্তি হবে কখনই শান্তি হবে না এই জন্য একে অপরের শান্তি এরপরে যেটা আছে বন্ধুগম কানাত কানাত মানে সন্তুষ্ট যা আছে যাই পেয়েছেন সুন্দরী সেটাই সন্তুষ্ট থাকুন স্বামীর ঘরে যা আছে সেটাই সন্তুষ্ট থাকুন মায়ের তারা দেওয়া তারা না কি বলছেন রতুলের ঘরে মাঠের পর মাঠ মাঠের পর মাঠ চাঁদ উঠত কিন্তু রতুলের ঘরে চুলোতে আগুন চলত না ইকরামা বলছেন যে কিভাবে তাহলে আপনাদের সংসার চলতো বলছেন দাস প্রদান দুটি কারো জিনিস খেজুর আর পানি আল্লাহ রসুল সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে প্রত্যেক বিবিদের ঘরে গিয়ে বলছেন কিছু খাবার আছে কিছু রাস্তার করে কিচ্ছু নাই বাইশা বিবির ঘর থেকে ফিরে এসে রেজাল্ট কিছুই নেই বলছেন তাহলে আজকে আমি রোজা ফিরে গেলাম বাবা বাবা কি তাদের কানা কি তাদের সন্তুষ্টি যা আছে তাই এজন্যে যা ভাগ্যে জুটেছে এটা নিয়েই যদি আপোষের যদি কি না থাকে কানাস না থাকে সন্তুষ্টি না থাকে হ্যাঁ সেটা সৌন্দর্য দিক দিয়ে হোক অর্থনৈতিক হোক সামাজিক হোক যেইভাবে হোক এদিক দিয়ে যদি না থাকে তাহলে দাম্পত্য জীবন কখনোই সুখী হতে পারে না এরপরে আর একটা কারণ হয়ে যায় অশান্তি সেটা হলো একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু শ্বশুরের বাড়ি যাওয়া তোমার চলবে না কেন মানে সেটা যদি দেয় নাই শ্বশুরের বা শ্বশুরের বাড়ির লোক আসলে ভালো বাজার করবে না সেদিন বাড়ি থেকে যায় বুঝতে পেরেছেন বা ছেলে বুঝতে পেরেছেন আত্মীয় স্বজন যদি আসে তাহলে পাপ থাকে লবণ বেশি হয়ে গেছে বুঝলেন নাই বাবার বাড়ির যদি আত্মীয় স্বজন পা খুব ভালো খাওয়া দাওয়া খুব আপ্যায়নের ভালো কিন্তু যদি স্বামীর ঘরে আত্মীয় স্বজন কেউ আসে মন ভাব হয় না এমনটা এজন্যে দুই ঘরে স্বামী এবং স্ত্রী উভয়ে আত্মীয় স্বজনের সঙ্গে উভয়ে একে অপরের সম্পর্ক ভালো রাখা এবং ব্যবহার ভালো করা এর কারণেও কিন্তু অনেক সময় কি হয়ে যায় আমার মনটা আসলো আর তুমি একটা বড় ইলিশ মাছ কিনে আপনি আনলে না এই লেগে গেল সারা রাত চলতেছে ভাই না এমনটা বলে আমার বোন এসেছিল তুমি খাওয়া দাওয়া ভালো করে নাই এই লাগলো হয় না এই জন্যে একে অপরে বা মার সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামীর সঙ্গে অনেক ভালো ব্যবহার করে না এমন হয় না হয় কি না শ্বশুরকে বলে আপনি আমার বাড়িতে খবরদার পাঠবেন রাগারাগি হয় কিনা এই জন্য মনে রাখতে হবে দাম্পত্য জীবন সুখী করার জন্য এটাও একটা মৌলিক কারণ যে উভয়ের একে অপরের আত্মীয় সঙ্গে সম্পর্ক ভালো করা আমি এবার সংক্ষেপে বলে যাচ্ছি এরপরে যেটা হলো যে মেয়েদেরকে মারধর না করা তাদের আর ত্রুটি বর্ণনা না করা হ্যাঁ ফকিরের বেটি হ্যাঁ বুঝেন নাই এরকম বলে আরে দেখেছি তুমি তো গরিবের পোলা তোমার সাথে আমি দেখলাম আমার সঙ্গে বিয়ে হয়ে না হলে তোমার এই চাকরি না হলে তুমি কোথায় থাকতে হ্যাঁ আসতে কুলে ধরে থাকতে আমার বাবা চাকরিটা দিলেই না আজকে তোমার সুখ বুঝতে পেরেছেন একে অপরকে আল্লাহ এর জন্য বলছেন যে ওরা সব ওরা সাহায্য ইল্লা ভাই একে অপরে হ্যাঁ স্বামী হোক ভাই একে অপরের তোমার নাকটা বাঁকা তোমার বাচ্চা বড় বুঝতে পেরেছেন তোমার তো বলেই ভালো না আমি কত মেয়ে দেখলাম কিন্তু তোমার মতো খারাপ মেয়ে আর দেখিনি বুঝতে পেরেছেন একে অপরে তা অনেক লোক দেখেছি কিন্তু তোমার মতো খারাপ মেয়ে আর দেখিনি এরা একটু স্বামী ঘর আরো করছে নাকি না করলে কথা কিন্তু মেয়েরা বলে থাকে অনেক সময় ঘরে কিনা যাই হোক বন্ধুগণ এইভাবে মনে রাখতে হবে একে অপরকে একে অপরের চরিত্র নিয়ে কথা বলা ঠিক হবে না আর একটা মনে রাখতে হবে অতীত কি হয়েছে পাশের ঘরে তুমি এর আগে কয়টা প্রেম করেছিলে তুই কোনো মেয়েকে ভালোবাসতে কিনা তুমি কোন মেয়ে তুমি কোন ছেলেকে ভালোবাসছো কিনা এই যে অতীতের ফাইল নিয়ে ঘাটাঘাটি করা চলবে না করলে যদি কথাবার্তায় একটু সন্দেহ হয়ে গেল ঠিকই মনে হয় আমি ছাড়া আর কয়জনকে যে মন লেনদেন করা হয়েছে আর শান্তি হবে এই জন্য অতীতের ফাইল থাকা চলবে না এরপরে যেটা হলো একে অপর সম্পর্কে শেখা মানে বিশ্বস্ততা থাকা যে না ওই একটা লোক বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে বুঝতে পারছেন ঘোরাঘুরি করতেছে কি ঘোরাঘুরি করতেছে মানে বাড়ি খোঁজ করে পাচ্ছে না ওর স্বামী বাইক থেকে এসে বলে এই ছেলেটা এখানে ঘোরাঘুরি করে করে ঠিক আমার স্ত্রীর সঙ্গে মনে হয় সম্পর্ক আছে সেই বন্ধুরে সাহেব এমন একটা ছেলে আমার বাড়িতে ঘোরাঘুরি করছে এর সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক আছে আমি কি করবো তারা কেউ কিনা বলে বিশ্বাস নাই যে আমার স্ত্রী ভালো না মন্দ এই জন্যে স্বামীকে বিশ্বাস করে না রাতে একটু দেরি হয়েছে হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল দেরি হয়ে গেল এক ঘন্টা কোথায় ছিলে তুমি এক ঘন্টা ঠিক তুমি আর একটা তোমার ভালোবাসার কারোর সঙ্গে জড়িত এগুলো ভাবনা এই নিয়ে সন্দেহ সন্দেহ শেষ পর্যন্ত দুইজন দুই স্থানে এই জন্য একে অপর সম্পর্কে কি থাকতে হবে বিশ্বাস থাকতে হবে দৃঢ় ইয়ে থাকতে হবে এরপরে যেটা আর একটা কাজ আছে দাম্পত্য জীবন শুরু করতে হলে সেটা হলো কি শর্তের ব্যাপারে বাড়াবাড়ি না করা শর্তের ব্যাপারে বাড়াবাড়ি না করা তোমার শাড়িতে কেমন করে পড়ো আজকাল তো ছেলেপেলেরা বিশেষ করে ফিল্ম খুলে দিল ওই ইন্ডিয়ার ভালো কি বলে ওদেরকে নায়িকা কেমনে সেজেছে হ্যাঁ ওরকম তুমি সাজতে পারো না কেন বলো না সাজাটা সাজে বলে না বলো না তুমি সাজতেই জানো না বুঝতে পারো নাই এই জন্য সত্যের ব্যাপারে মারামারি করা একে অপরে যেটা সম্ভব শর্ত সেটাই শর্ত দিতে হবে বেশি মারামারি করা সত্যের ব্যাপারে করলে দাম্পত্য জীবন সুখী হবে না আমি পয়েন্টগুলো বলে শেষ করছি এরপরে হলো যেটা আপনার শক্তির বাইরে সেটা ওয়াদা করবেন না এবার এই যে চার লাখ পাঁচ হাজার টাকা ছাড়ি তুমি এবার বাইরের ইনকাম ভালো আছে দেখা গেল ঈদের আগে ইনকাম নাই পাঁচ হাজারের শাড়ি আছে এই যে তুমি অর্ডার করেছিলে কত টাকা কই গেল তোমার শাড়ি আমি বুঝি না তোমার ইনকাম আছে না আছে আমার শাড়ি চাই না হলে আমাকে রেখে তোমার বাপের বাড়ি ঈদের দিন আপনি এক জায়গায় আর আপনার সঙ্গে আর এক জায়গায় শান্তি কোথায় যাবে শান্তি সে এই জন্যে যেটা সম্ভব না সেটা ওয়াদা করবেন না এরপরে যেটা হলো যে চোখে চোখ চোখ করা উঁচু করা আল্লাহ রবুল্লাহ মেয়েদের জন্য ছেলেদের জন্য চোখকে নিচু করে চলা বাইরে ঘুরলেন আর যত সুন্দরী বেহারা হ্যাঁ সৌন্দর্য যারা পরিদর্শন করে তাদের দিকে দেখলেন আর বাড়িতে গিয়ে দেখেন ভাবি সাহেব তোর মতো না আছে এই মেয়ে রাখা যাবে না এর তারা গারাটা দিয়ে করতে হবে এমন হয় কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন মেয়েকে এবং পুরুষকে সকলকে দৃষ্টি নিচে করে চলতে বলেছেন যাতে করে অপর অন্যের উপরে আকর্ষণ না ঘটে এবং বাড়ি থেকে অশান্তির দাও দাওদাল করে না ধরে যাই হোক এরপরে কোনো মুশকিল যদি হয় তাহলে আপোষের মধ্যে এটাকে আপোষের মধ্যেই বুঝে পরামর্শ করে এটাকে নিরাসন করা এটাকে টেলিফোন তোমার মেয়ে কি মানুষ করেছে এই এই ব্যবহার করেছে আপনি টেলিফোন করলেন এর কাছে আপোষের মধ্যে আপনি স্বজন সবাই চলে গেল এবার যদি বসেন নিরসন হবে হবে না এই জন্য যে কোনো মুশকিল আপোষের মধ্যে নিরসন করার চেষ্টা করতে হবে এরপরে অনেক সময় আদেশ না করে পরামর্শ বলো আচ্ছা এই কাজটা এরকম করলে কেমন হয় এই কাজটা এমন করলে কেমন হয় অর্ডার না করে তাহলে বুঝলে যে না আমার স্বামী আমাকে অর্ডার করছে না বরং পরামর্শ চাচ্ছে এভাবে যদি আমরা একে অপরে বিশেষ করে মনে রাখতে হবে সে যেটা আমাদের বাইরে আগে যেটা বলবো যে আপোষের মধ্যে ভালোবাসার ভালোবাসি যে ভালোবাসার কথা প্রকাশ সত্যি তোমাকে আমার ভালো লাগে তোমার হাসিটা আমাকে ভালো লাগে তোমার এই জিনিসটা আমাকে ভালো লাগে তোমার খাওয়া দাওয়া ভালো লাগে তোমার চয়েস আমাকে ভালো লাগে বুঝতে পেরেছেন এভাবে আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষ তার স্ত্রীকে নিয়ে পূর্ণিমা রাত্রিতে বাইরে এবার বলছে তুমি কি জানো পূর্ণিমার চাঁদটা কেমন সুন্দর বলে হ্যাঁ অবশ্যই জানি বলে সত্যি আজকে পূর্ণিমার চাঁদের চাইতে তোমাকে আমাকে ভালো লাগে যদিও এটা যদি মিথ্যাও বলে তবু সে অন্তর থেকে আপনার ভালোবাসা করে এই কথা শুনে আর ভাই পূর্ণিমার রাত্রিতে তার বউকে নিয়ে গেছে বাইরে বুঝতে এবার বলছে পূর্ণিমার চালের সুন্দরটা কেমন দেখো তো আমি কি অন্ধ দেখি নাই আমাকে তুমি অন্ধ করছো নাকি অন্ধ বিয়ে করে আসছো নাকি তার ওই বেচার আর বলার সুযোগ হলো না পূর্ণিমার চালের চাইতে আমার কাছে এই জন্য এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে একে অপরে ভালোবাসা এই জন্য আল্লাহ বলছেন নিকা স্বামী স্ত্রীর মাধ্যমে যে মধ্যে যে ভালোবাসে ভালোবাসা অন্যের মধ্যে তখনই তুমি দেখতে পাবে না এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মায়ের চা যেখানে মুখ দিয়ে পানি খেতেন ওইখানেই মুখ দিয়ে পানি খেতেন মায়ের কাছে হাড়টাকে চুষে ফেলেছেন চুষতেন ওই জায়গাটাই মুখে দিয়ে চুষতেন এটা কি ভালোবাসার প্রমাণ করার কথা না যেখানে মুখ দিয়ে পানি পড়েছে মায়ের যেমন ওয়ারা হায় আমি মাটির অবস্থায় মৃত্যু অবস্থায় আমি যেখানে মুখ দিয়ে পানি পান করতাম গ্রাস রেখে দিলে আল্লাহ ওই জায়গাটাই মুখ দিয়ে পানি পান করতেন কেন ভালোবাসা প্রমাণ করার জন্য না যে গোপ্তটা আছে হাতটা আমি সুচি খেতাম ওইখানেই মুক্তি আল্লাহ রসুল সুচি খেতেন এই জন্যে মায়াল্লাহ বলছেন আল্লাহ রসুল একদিন আল্লাহ রসুল রোজা অবস্থাতে তো কি চুমো খেতেন আল্লাহ রসুল রোজা অবস্থায় তার স্ত্রী ভালো তার স্ত্রীকে অগণিত চুমা খেতেন তাহলে যদি এমনই হয় যে বোন আমার এই বলে জীবনে চুমা কি জিনিস কিস কাকে বলে আমি জানি না আমার স্বামীর কাছ থেকে এজন্যে এই জিনিসগুলি মনে রাখতে হবে যে যাই হোক শেষ যেটা আলোচনা আমি শেষ করতে চাই সেটা হলো বন্ধুগণ কোন প্রকার অন্যায় করা চলবে না স্বামী স্ত্রী যদি পাপ করে ভালোবাসা আস্তে আস্তে বিদায় নেবে এই জন্য আপনার পরিবারটা আপনার সংসারটা আল্লাহ আল্লাহ রসুলের আলোকে এবং দিঘির আজকার যেন ঘরের মধ্যে হয় যে ঘরে কোরআন তেলাপ হয় যে ঘরে শুধু খালি আপনার শুধু ল্যাংটা ছবি রিসেন্ট মাধ্যমে যত বিশ্বের ল্যাংটা ছবি এটা যেন না হয় বরং সেখানে যদি কিনা আল্লাহ জিজ্ঞাসা হয় আল্লাহ রসুল বলছেন বাইতুল্লাহ ইউজকারু বিহি রাব্বা ওয়াল বাইতুল্লাহি লা ইউজকারু বিহি রাব্বা ফাতুল হাইয়ুল মাইয়িত যেই বাড়ির মধ্যে আল্লাহ স্মরণ হয় কোরআন হানি তেলাওয়াত হয় ইসলামী সাহিত্য চর্চা হয় সেখানে মানুষ ইসলামী ভিডিও চলে সেখানে কোরআন তেলাওয়াত হয় সমাজ হয় সেই বাড়িতে একটা জীবিত মানুষের মতো আর যে ঘরের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা হয় না সেটা যেন মৃত্যু মানুষের মতো আল্লাহ রসুল হানিসে বলছেন যদি স্বামী স্ত্রী একজন হয়ে স্বামীর ঘুম ভেঙে যায় স্বামীর ঘুম ভাঙে স্ত্রীকে ডাকে অথবা স্ত্রীর ঘুম ভেঙে যায় স্বামীকে ডেকে যদি রাত্রে ওঠে দুইজনে যদি মিলে দুইজনে কাজ কাপড় নামাজ পড়ে তাহলে তাদের নাম অধ্যাকিনী দেওয়ার আল্লাহকে যারা স্মরণ করে পুরুষ এবং নামনি তাদের নিশ্চিত তাদের নাম লিখে দেওয়া বলা হয় লিখে দেওয়া হয় বলে সুহান আল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হাতেন আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর কাণ্ড দেখে হাতেন কি স্বামী যদি উঠে স্ত্রীর চোখে পানি ছিটা দিয়ে তাকে ঘুম থেকে উঠায় অথবা স্ত্রী যদি উঠে তাহলে স্বামীর চোখে পানি দিয়ে উঠে দুইজনে কি করে ঘুম থেকে উঠে তাহার নামাজ পড়ে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায় এই কাণ্ড দেখে আল্লাহ রব্লা আমি সপ্তাহ কাটে আসামের উপর থেকে হাসে আল্লাহ আনন্দ পান এই জন্যে স্বামী স্ত্রীর জীবনটা যেন আল্লাহ আল্লাহ রাসুলের আলোকে যেন কোরআন হানিসের আলোকে যেন হয় দিকে আজকাল যেন থাকে সেখানে শুধু পা অন্যায় সেনা দোয়াচুরি বদমাসি খেয়ানো সেখানে কোনো ইবা আমার বলতে কোনো জিনিস নেই আর যদি শান্তি চায় কখনোই শান্তি হবে না এই জন্য আল্লাহ রবাহ বলছেন অমান আর আল্লাহ বিক্রি ফাইনালাহু মাই সাদান যে আমার স্মরণ থেকে ভুলে যাবে যে আমার কোনো থেকে ভুলে যাবে তাহলে জীবন অশান্তির দাবানালি দাও দাও করে চলবে শান্তির সূত্র দিন তারা খোঁজ করে পাবে না আসুন বন্ধুগণ আল্লাহ আর আলমী আমাদেরকে সুখী জীবন গড়া যারা আমরা বিবাহ করেছি তারা যেন করতে পারি আর যারা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করছি তারা যেন আমরা আজকের আলোচনায় জীবনকে করতে পারি আমাদের দাম্পত্য জীবন আমাদের ভবিষ্যৎ জীবন সুখী এবং শান্তিময় হোক আল্লাহ রবুল আলমী তফিক কাজ করুন আকুল কাউলি হায় আসাল মুসলিম فاستغفروا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته